TV network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদিলম্বিয়া ইউল মুরসলিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং চবে আহম বি ইহসান ইলায়ুদ্দিন আমাবাজ প্রিয় দর্শকবৃন্দ আমরা ধারাবাহিকভাবে পিস বাংলায় একটি নিয়মিত প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপন করছি তা হলো কিতাব উত্তাবহিদ এর ধারাবাহিক দর্শ মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তাওহিদ বরং তাওহিদ ছাড়া মানুষের জীবন একেবারেই অচল তাওহিদ ছাড়া মানুষের জীবন কোনো কাজের নয় তাওহিদ ছাড়া মানুষের ইহকাল ও পরকালের সফলতা কোনো আশা করা যায় না আর এই তাওহিদ বিধ্বংসী বিষয় হল শেরক যে শেরক অত্যন্ত একটি সূক্ষ্ম বিষয় আল্লাহ রসুল সাল্লাহ হুসাল্লাম তিনি বলেন আশির কফি উম্মতি আখফা মিন জাবি বিনামলি আমার এই উম্মতের মাঝে শেরকের বিষয়টি হল ছোট্ট কালো পিপিলিকা যেমন সূক্ষ্ম ইবনা আব্বাস রাজিয়াল্লাহু এটাকে তিনি আরও বর্ণনা দিচ্ছেন রাত্রির গভীর অন্ধকারে কালো অন্ধকারে কালো পাথরের উপর ছোট্ট পিপিলিকা যদি চলাফেরা করে তাহলে এই ছোট্ট পিপিলিকার চলার যে চিহ্নগুলো বোঝা যায় না সূক্ষ্ম দেখা যায় না এবনা আব্বাস রাজিয়াল্লাহু বলছেন এর চেয়েও সূক্ষ্ম বিষয় হল এ শেরকের বিষয় প্রিয় দর্শক বৃন্দ আসলেই মানুষ আমরা আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব হলো আমরা আল্লাহ সুবাহান হওয়া তালা যিনি আমাদের খালিক যিনি আমাদের মালিক এককমাত্র মালিক যিনি আমাদের হায়াত মৌদ সব কিছুর মালিক যিনি আমাদের সব কিছু একক দাতা সেই সুবাহানা হওয়া তালার তাওহিদ তার একত্ববাদকে আমরা জানব এবং মেনে চলবো আর এই তাওহিদ বিধ্বংসী শের থেকে আমরা বাঁচে থাকার চেষ্টা করব এটাই একজন মমিন মুসলিমের দায়িত্ব কর্তব্য কিন্তু প্রিয় বন্ধুরা যখন মানুষ তাওহেদ সম্পর্কে সঠিক তার কাছে ধারণা থাকে না এবং শের সে কি জিনিস সেটাও বোঝে না তখন তাওহিদ থেকে উপদস্খলন ঘটে যায় এবং শিরকের সমুদ্রে সে হাবুডুবু খেতে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম যখন বললেন আমার উম্মাচের মাঝে শেরক হলো এত সূক্ষ্ম বিষয় যে ধরনের সূক্ষ্ম বিষয় আর কোনো পাওয়া যায় না যে না এরকমই সাহাবি আবু বকর রদি আল্লাহ আনহু তিনি বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম আমরা তো জানি গাইরুল্লাহর আবাদত করা শের এর চেয়েও কি আরও শেরক রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম একটু কঠিনভাবেই বললেন যে শের মানুষ বলে যে অমুক যদি না হতো এটা যদি না হতো তাহলে এই ঘটে যেত এটাও শের আবু বকর আল্লাহ তাহলে আনহু আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের কাছে আবেদন করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম জেনে শুনে তো কখনো শের করব না কখনো যদি অজানায় শেরকে লিপ্ত হয়ে যায় তাহলে উপায় কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি কি তোমাকে এমন সংবাদ দেব না এমন একটি বাক্য শিক্ষা দেব না সেটি যদি তুমি পাঠ করো তাহলে আল্লাহ সুবহানা হুয়া তালা তোমাকে সেগুলি ক্ষমা করবেন বললেন যে হ্যাঁ শিক্ষা দিন সে বিষয়টি হলো শিক্ষা দিলেন বললেন বলো আল্লাহ ইন্নি আউজুবিকা আন উশেরিকা বিকা ও আনা আলাম ও আস্তাগ ফিরুকা আলিমা আলা আলাম হে আল্লাহ আপনার কাছে জেনে শুনে আমি কিছু শেরকে লিপ্ত হয়ে যাব এটা থেকে আমি আশ্রয় চাচ্ছি এবং আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি এমন শেরকি অপরাধ থেকে যেটা আমি হয়তো জানি না বুঝিনি না জেনে আমার ঘটে গেছে আল্লাহ আকবার আল্লাহ রসুল সাল্লাহ আলী তিনি কত দয়াশীল কত স্নেহশীল তার উম্মাতের প্রতি উম্মাদকে তিনি সতর্ক করছেন বহুভাবে তিনি তাওহিদের পথ দেখাচ্ছেন আবার তিনি তাওহিদ বিধ্বংসী শিরকে হয়তো লিপ্ত হয়ে যেতে পারে সেটা থেকেও তিনি উম্মাদকে তিনি সেই পদগুলি যেন বন্ধ করে দিচ্ছেন যেন তারা কখনো শিরকে লিপ্ত না হয় প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুনব যে অধ্যায়টি লেখক রাহেমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামকে কেন্দ্র করে তিনি বলছেন বাবু মা যা আফি হিমায়াতিন নবী সাল্লাহ আলী হুসাল্লাম হিমাত তৌহিদ ওয়া সদ্দিহি তুরুকাশির আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি তাওহিদের বিষয়ে কত সচেতন ছিলেন কত তৎপর ছিলেন তাওহিদের সামান্যতম যেন ঘাটতি না ঘটে তাওহিদের সামান্যতম যেন ত্রুটি না দেখা দেয় এজন্য তিনি সব সময় সচেতন একেবারে সবসময় জাগ্রত ছিলেন ওয়াসাদ্দিহি তুরুকা শেরকি এবং শেরকির যত পথ খাট রয়েছে সবগুলি আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বন্ধ করে দিয়েছেন মানুষ যেন আকিদা বিশ্বাসের ক্ষেত্রেও কোনো পথে শেরকে লিপ্ত না হয় মানুষ যেন আবাদত বন্দেগীর ক্ষেত্রেও শেরকে লিপ্ত না হয় মানুষ যেন আমল আখলাকের ক্ষেত্রেও শেরকে লিপ্ত না হয় মানুষ যেন তার বাচনিক কথাবার্তার ক্ষেত্রেও কখনো শিরকে লিপ্ত না হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম রাহমাতুল্লিল আলমিন তিনি সব বিষয়গুলিকে সতর্ক করে দিয়েছেন লেখক রহমাহুল্লাহ তিনি এ অধ্যায়ে এই শিরোনাম দিয়ে তিনি বেঁধেছেন মূলত এই বিষয়ক লেখক রহমাহুল্লাহ দুটি অধ্যায় বেঁধেছেন পূর্বে আমরা একটি অধ্যায় শুনেছি যে অধ্যায় ছিল বাবু ফি হেমায়াচি আল মুস্তফা সাল্লাহ আলী হোসাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি কত তার উম্মতের প্রতি স্নেহশীল ছিলেন এবং তিনি উম্মাদকে শের থেকে সতর্ক করেছেন তৎপর করেছেন আর উম্মাদ যে সমস্ত পথে শেরকে লিপ্ত হতে পারে সবগুলি তিনি বন্ধ করে দিয়েছেন এমন একটি অধ্যায় আমরা আগেও শুনেছি আবারও লেখক রহেমহল্লা তিনি তার এই কেতাব শেষ করতে যাচ্ছেন শেষের দিকে তিনি শেষের আরেকটি অধ্যায় রয়েছে এর পূর্বেই তিনি এ অধ্যায় তিনি নিয়ে এসেছেন বরং শেষে তিনি দুটি অধ্যায় নিয়ে এসেছেন এই অধ্যায়টি হলো রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে এরপরে অধ্যায়টি হচ্ছে আল্লাহ সুবাহান হুয়া তালা এর মর্যাদা প্রদান সম্পর্কে প্রিয় দর্শক বৃন্দ লেখক রাহমাহুল্লাহ এই অধ্যায় তিনি দু একটি হাদিস নিয়ে এসেছেন আমরা একটু মনোযোগ সহকারে শুনব প্রথমটি হাদিস যে হাদিসটি আবু দাউদের হাদিস হাদিসটি সহি হাদিস রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম থেকে বর্ণনা করছেন প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ বিন শেখির রদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন এন্তালাক্তু ফি ওয়ফদি বানি আমের ইলান নবী সাল্লাহ আলী হোসাল্লাম বানি আমের এই গোত্রের এক প্রতিনিধি দল তারা আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের সাক্ষাতে গেলেন আমি তাদের মধ্যে আমি একজন সেই প্রতিনিধি দলের সদস্য ছিলাম ফকুলনা আন্তা সঈদুনা ফকাল আসঈদ আল্লাহ তবারক ওয়া তালা قلنا وأفضلنا فضلا وأعظمنا طولا فقال قولوا بقولكم أو بعد قولكم ওয়ালা ইস্তাজরিয়ান্নাকুম শয়তান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে কেন্দ্র করে তারা বললেন যে ফাকুল্লা আনটা সঈদুনা আমরা বললাম যে আপনি আমাদের সঈদ আনটা সঈদুনা আপনি আমাদের সঈদ আপনি আমাদের সর্দার আপনি আমাদের মালিক আপনি আমাদের নেতা রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি যেন মৃদু প্রতিবাদ করে বললেন যে ফকালা আসঈদু আল্লাহ তালা তোমরা আমাকে সৈয়দ বলতেছো না না আসলে সৈয়দ হলেন আল্লাহ সুবাহান তালা তারপর আমরা বললাম যে হে আল্লাহ রসুল সাল্লাম কেন বলবো না আফদালুনা ফদলা আপনি হলেন আমাদের মাঝে সবচেয়ে মর্যাদাশীল হলেন আপনি ওয়া আদামুনা তুলা এবং মহত্বের দিক থেকেও বরত্বের দিক থেকে মাখলুকের মধ্যে আপনি হলেন আমাদের মধ্যে সবচেয়ে মহান ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন না ফকালা কৌলু বেকাউলিকুম আও বাদে কৌলিকুম তোমরা পরস্পর একজন আরেকজনকে যে ধরনের সহজভাবে সম্বোধন করো আমাকেও তোমরা ঠিক সেভাবে সহজভাবে সম্বোধন করো ওয়ালা ইস্তাজরিয়ান্না কুমুর শয়তান তোমাদেরকে যেন শয়তান বিভ্রান্ত না করে ফেলে অর্থাৎ আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করে শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করে না ফেলে শয়তান তোমাদেরকে এই বাড়াবাড়ি করতে গিয়ে এমন পথে নিয়ে চলে যাবে তোমরা তখন বিপথে চলে যাবে প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ সুহানা তার শ্রেষ্ঠ রাসুল হিসাবে প্রেরণ করেছেন মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লামকে তার মাধ্যমেই তিনি সংরক্ষণ করছেন তাউহিদের বিষয়গুলিকে তিনি মানুষকে পথ দেখাচ্ছেন তাউহিদের দিকে এবং দূরে রাখছেন সেই তাউহিদ পরিপন্থী বিষয় শির্ক থেকে বড় আফসোসের সাথেই বলতে হয় স্বয়ং আল্লাহ রাসুল সাল্লাম তার এই কথা তার এই বক্তব্য আজকে যদি আমাদের মানুষদের অবস্থা হয়ে থাকে আমরা একটু কেউ যদি পদমর্যাদায় পৌঁছতে পারি কেউ যদি একটু হয়তো বড় আলেম হাদ্দেস মুফাসের হতে পারে তাহলে কত ধরনের যেন উপাধিমূলক কত ধরনের যেন বিশেষণের নাম আমরা গ্রহণ করে বসি বা আমরা যাদের ভক্ত হয়ে যাই তাদেরকে দিয়ে থাকি ব্যবহার করে থাকি আল্লাহ আকবার তাদেরকে যেন আল্লাহ সুবাহানহতা আল্লাহর উপরে আমরা তাদেরকে এমন পৌঁছাই দিয়ে থাকি এমনই অবস্থা প্রিয় দর্শক বৃন্দু আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে পথ দেখালেন তিনি যেন আল্লাহ সুবাহ তালার তাওহিদকে সংরক্ষণ করছেন আল্লাহ সুবাহ তালার তাওহিদের পরিপন্থী কিছু ঘটে যাক তিনি কখনো চান না কত সতর্কতার সাথে তিনি বিষয়টিকে লক্ষ্য করছেন প্রিয় বন্ধুরা এমনইভাবে লেখক রাহেমহল্লা তিনি আরেকটি হাদিস নিয়ে এসেছেন যেটিও সহি সনদে প্রমাণিত আনাস রাজি আল্লাহ তালা আনহতে বর্ণিত তিনি বলছেন আন্নাসান কালু ইয়া রাসুল আল্লাহ ইয়া খাইরানা ওয়া ইবনা খাইরিনা ইয়া সৈয়দানা ওয়া ইবনা সৈয়দেনা আনাস রাজি আল্লাহ বলছেন যে কিছু সংখ্যক মানুষ তারা সাহাবিরা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে এইভাবে সম্বোধন করলেন বললেন হে আল্লাহ রাসুল হে আমাদের মাঝে কল্যাণময় ব্যক্তি এবং কল্যাণময় ব্যক্তির সন্তান আমাদের সর্দার আমাদের নেতা এবং আমাদের নেতার সন্তান فقال يا أيها الناس قولوا بقولكم أو بعد قولكم ولا يستهوينكم الشيطان أنا محمد عبد الله ورسوله ما أحب أن ترفعوني ফৌকা আল্লাতি আল্লাহ আলী বললেন হে মানব সকহল আউ কাউলিকুম হে মানব সকল তোমরা পরস্পরে তোমাদের একজন আরেকজনকে যে সাধারণভাবে সম্বোধন করে থাকো সেই সাধারণভাবে আমাকে সম্বোধন করো আমাকে এত সব তোমরা অমুক তমুক বলে কখনো সম্বোধন করো না ওয়ালা ইস্তাহিয়ান্না কুমুর শয়তান শয়তান যেন তোমাদেরকে এর মাধ্যমে বিপথে না ফেলে দেয় তোমরা যেন পথভ্রষ্টতার দিকে না ঝুঁকে যাও শয়তান যেন তোমাদেরকে না ঝুঁকায় নেয় আমি কে আনা মুহাম্মাদুন আমার নাম হলো মুহাম্মদ আবদুল্লাহ ওয়ারাসুলুহ আমার পরিচয় হলো সর্বোচ্চ সম্মানজনক পরিচয় আমার আবদুল্লাহ আমি হলাম আল্লাহ সুবাহর বান্দা ওয়ারাসুলুহ এবং আমি আল্লাহ সুবাহ তালার রাসুল প্রিয় বন্ধুরা তাই আসুন এরপরে বলছেন মা ওহেব্য আংতার ফাউনি আমি কখনো পছন্দ করি না যে আংতার ফাউনি ফৌকা মানজিলাতি আল্লাতি আনসালানি আল্লাহ আজ্জাল্লা প্রিয় দর্শক বৃন্দ এরপর যে আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা ফিরে আসবো এই দর্শ নিয়ে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ আসলাম যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে bin doctor A B M bin Mohammad Shahidullah Khan Madani Abdur doctor Abu Mohammad Jahangir আলমের উপস্থাপনা যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নেভিজি দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হক পথে অটল থাকবে এই সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ আজ রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজেল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক বৃন্দ রসুল সাল্লাম বলছেন মা ওহেব্বু আংচার ফাউনি ফাউ কামান তোমরা আমার যে স্থান আল্লাহ রাবুল আলম দিয়েছেন সেই স্থানের উপরে তোমরা আমাকে নিতে চাইবা এটা আমি কখনো পছন্দ করি না বরং আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম আরেক হাদিসে সহি বুখারির হাদিস হাদিসটি তিন হাজার চারশত পঁয়তাল্লিশ নম্বর হাদিস সেখানে তিনি কঠিন শক্তভাবে সতর্ক করে দিচ্ছেন বলছেন লাহ তরুণী কামা আতরাচিন্নাসারা এই সাবনা মারিয়াম তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না আমার ব্যাপারে অতিরঞ্জিত করিও না কেমন যেমন নাসারা খ্রিস্টানেরা ঈসা ইবনে মারিয়াম ঈসা আলহি সালাতামের ব্যাপারে বাড়াবাড়ি করেছে ঈসা আলহি সালাতামের যে মর্যাদা ছিল তিনি হলেন আবদুল্লাহ ও রসুল আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল কিন্তু সেই মর্যাদার আসনে তাকে না রেখে তারা ঈসা আলহি সালাতামকে আল্লাহ সুবাহর ছেলে এই পর্যায়ে তারা পৌঁছাই দিয়েছে বা কেউ কেউ আল্লাহ হিসাবেই তাকে গণ্য করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিলেন যে তোমরা এই ধরনের আমাকে কেন্দ্র করে বাড়াবাড়ি করো না আমি হলাম আবদুল্লাহ আল্লাহর বান্দা আর আল্লাহ হলেন হত আর তিনি হলেন মাহবুদ আমি হলাম মখলুক তিনি হলেন খালিক আমি হলাম মারবুব তিনি হলেন রব আমি প্রতিপালিত তিনি প্রতিপালনকারী আমি সৃষ্টজীব তিনি স্রষ্টা আমি বান্দা আবাদতকারী তিনি হলেন আবাদত পাওয়ার অধিকারী ফিরি বন্ধুরা অতএব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বেশি বেশি গুণাগুণি বেশি বেশি তার প্রশংসামূলক বৈশিষ্ট্য বা লকব এগুলি দেওয়াটা কোনো ভালো বিষয় নয় বরং আল্লাহ রসুলাম কঠোরভাবে বলেছেন কত সুন্দরভাবে বলে দিয়েছেন ইন্নামা আনা আব্দন আমি হলাম আল্লাহ আর একজন বান্দা এটাই হলো আমার সর্বোচ্চ মর্যাদার বিষয় ফকুল ও আবদুল্লাহ ও রাসুল তোমরা বলো আবদুল্লাহ ও রাসুল আর কিছু নয় প্রিয় বন্ধুরা এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে শুধু আল্লাহ রসুল সাল্লাম তাকেই আমরা শুধু তার ক্ষেত্রে বিশেষণগুলি বর্জন করে শুধু আবদুল্লাহ রাসুল বলবো আর অন্যের যে ক্ষেত্রে নয় তা নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি রাহমতুল্লাহ আলমিন আমাদের প্রতি দয়াশীল হয়ে আমাদের প্রতি তিনি স্নেহশীল হয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি তাউহিদের সাথে সাংঘর্ষিক বিষয় আল্লাহ সুবাহ সাথে বেয়াদবিমূলক আচরণ হয়ে যেতে পারে এমন বিষয়গুলিকে তিনি বর্জন নিজে করলেন নিজে প্রত্যাখ্যান করলেন নিজে সেগুলির তিনি প্রতিবাদ করলেন প্রতিবাদ করে তিনি আমাদেরকে সহজ সরল পথ তিনি দেখিয়ে দিলেন ইন্নামা আনা আনা মুহাম্মদ আমার নাম হলো মুহাম্মদ ও ইন্নামা আনা আবদুল্লাহ ও রাসুল আমি হলাম একজন আল্লাহর বান্দা ও তার রাসুল এর চেয়ে বেশি আর কিছু নয় আমাদের একটু বিষয়টি ভালো করে উপলব্ধি করা দরকার রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম জীবনে তিনি বারংবার কি করলেন নিষেধ করলেন বারংবার তিনি ভৎসনা দিলেন বললেন যে কাতাজিদ আল্লাহ রাবুল আলমিন ধ্বংস করুন সেই ইহুদ এবং নাসারাদেরকে খ্রিস্টানদেরকে যারা তাদের নবী রাসুলদের কবরগুলিকে সেজদার স্থান হিসাবে নির্ধারণ করে দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম জীবনের শেষ মুহূর্তে বারোই রবিউল আউয়াল সোমবার সকাল নয় দশটার দিক দোহা চাস্তের সময়ের দিকে তিনি যখন বিদায় নিচ্ছেন সেই বিদায় মুহূর্তে সর্বশেষ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহ লানত হলো ওই ইহুদ এবং নাসারদের উপর যারা তাদের নবী কবরগুলিকে সেজদার স্থান হিসেবে নির্ণয় করে নিয়েছে আলা ফালা অতএব সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও তোমরা আমার কবরকে কখনো ঈদের স্থান তোমরা আমার কবরকে আনুষ্ঠানিকতার স্থান হিসাবে তোমরা আমার কবরকে সে ধরনের উৎসবের স্থান হিসেবে কখনো গ্রহণ করো না বরং অন্য বন্যায় আসছে তোমরা আমার কবরকে এমন প্রতিমায় পরিণত করে নিও না যার আবাদত করা হবে আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ প্রিয় দর্শক বৃন্দ একটু বিষয়টি আমরা অনুধাবন করার চেষ্টা করি যেখানে আল্লাহ রসুল সাল্লাম কবরকে কেন্দ্র করে তিনি এত সতর্কবাণী উচ্চারণ করলেন নিজের কবরকেও কেন্দ্র করে যেন কিছু না হওয়ার সুযোগ হয় সেজন্যই তিনি অগ্রিম জীবদ্দশায় তিনি সেগুলিকে সতর্ক করে গেলেন কিন্তু আজকে আমরা আল্লাহ আকবার এমন পর্যায়ে পড়ে গেছি আমরা যেন কবরকে কেন্দ্র করে হলো আমাদের সব আবাদতের মূল কেন্দ্র সব কবরকে কেন্দ্র করে আমাদের আজকে আবাদতের বিষয় আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কবর কখনো মসজিদের ভিতরে ছিল না এখানে কেউ অনেকে আমরা ভুল ধারণা মনে করতে পারি রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এর কবর দেওয়া হয়েছে তার ঘরে আয়সা রাজি আল্লাহার ঘরে কখনো বাইরে নয় কখনো মসজিদে নয় তবে সেখানে বাকি কবরস্থানে কেন দেওয়া হয়নি না দেওয়ার কারণে যেটি এক হাদিসেও এসেছে আনাস রাজি আল্লাহ থেকে বন্ডিত এবং আয়সা রাজি আল্লাহ থেকেও তারা বলছেন যে আল্লাহ রসুলাম আশঙ্কা করেছিলেন বাইরে কবর দেওয়া হলে মানুষেরা হয়তো সেই কবরকে শেষদার স্থান হিসেবে নির্ধারণ করতে পারে এজন্য আয়সা রাজি আল্লাহার ঘরেই রাসুল সাল্লাহ আলহিহাল্লাম এর কবর দেওয়া হয়েছে এছাড়া আরেকটি বর্ণনা হলো আল্লাহ রাসুল নবী রাসুল গেন্দের নিয়ম হলো তারা যেখানে ইন্তেকাল করবেন সেখানে তাদেরকে দাফন করার নিয়ম রাসুল সাল্লাহামের কবর কখনো মসজিদে নবাবির ভিতরে ছিল না তার জীবদ্দশায় সাহাবাই কেরামদের যুগে কখনো ছিল না সেটি বাইরে ছিল তার ঘরের ভিতরে কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসুল সাল্লাহামের কবরটিকে মসজিদের ভিতরে নিয়ে আসা হয় তবে মসজিদের ভিতরে নিয়ে আসলেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু বকর রদিয়াল্লাহু আমার রদিয়াল্লাহুর কবরের জায়গাগুলিকে বেশ বিশালভাবে প্রাচীর দিয়ে একেবারে উপর ছাদ পর্যন্ত সেটাকে শক্তভাবে আলাদাভাবে সেটাকে মসজিদ থেকে যেন ভিন্ন করে নেওয়া হয়েছে এভাবেই সুতরাং রাসুল সাল্লাহ সাল্লামের কবর মসজিদ থেকে সেজদার স্থান থেকে বহু দূরে তিনিও রেখেছেন কখনো রাখা হয়নি এবং তিনি এই বিষয়ে সতর্ক করেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তিনি হলেন আমাদের অনুসরণীয় ব্যক্তি তিনি যেভাবে তাওহিদকে সংরক্ষণ করেছেন তাওহিদের বিষয়ে আল্লাহ সুবাহানুতালার একত্ববাদের বিষয়ে তার সাথে শিরকে লিপ্ত হওয়ার বিষয়ে কি তিনি যতটুকু গুরুত্ব দিয়েছেন যেভাবে তিনি সতর্কতা অবলম্বন করেছেন আমরাও যেন ঠিক সেভাবেই সতর্কতা অবলম্বন করে আমরা তাওহিদের উপর প্রতিষ্ঠিত হয়ে ইমান আমাদের ইমান ইসলামকে সঠিক রেখে আল্লাহ সুবাহর কাছে এর পূর্ণ যা যা পেতে পারি সেই পদক্ষেপ আমাদেরকে গ্রহণ করা দরকার সেই পথে আমাদেরকে চলা দরকার আল্লাহ রাসুল সাল্লাম খবর কেন্দ্রিক যে আজকে আমরা শেরকে লিপ্ত হচ্ছি কিভাবে তিনি এই বিষয়টিকে সতর্ক করেছেন প্রথম হলো সারা জীবন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে তিনি যারা কবর পূজারী ছিল ইয়াহুদ নাসারা তাদেরকে লানত করেছেন তাদের ধ্বংসের জন্য বদয়া করেছেন জীবনের শেষ মুহূর্তেও করেছেন দ্বিতীয় হলো তিনি নিজের কবরকে কেন্দ্র করে তার কবরকে কেন্দ্র করে যেন কখনো এই ধরনের শুরু না হয় এক্ষেত্রে তিনি বহুবার সতর্কবাণী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তৃতীয় হলো বরং সহি হাদিসে এসেছে সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আলী রাজিয়াল্লাহনুকে প্রেরণ করলেন ও আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা তুমি যাও তোমাকে প্রেরণ করলাম কোথাও যদি তুমি উঁচু কবর পাও সেই উঁচু কবরকে তুমি ভেঙে সমান করে দাও আল্লাহ আকবার আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তিনি শির্কের সকল পদগুলিকে বন্ধ করার জন্য কতই না তিনি চেষ্টা করেছেন তিনি মৌখিকভাবে মানুষ যেগুলিতে শিরকে লিপ্ত হতে পারে সেগুলি বন্ধ করেছেন মানুষ আবাদতের ক্ষেত্রে লিপ্ত হতে পারে সেগুলি বন্ধ করেছেন সকল দিক থেকে শেরকের সব পদগুলিকেই আল্লাহ রসুল সাল্লাম বন্ধ করে দিয়েছেন তাই প্রতিটি আলেম বিশেষ করে যারা ওয়ারাসতুল আম্বিয়া বলে আমরা দাবি করি নাবি রাসুলদের ওয়ারিস হিসাবে আমাদেরও দায়িত্ব হলো আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লামের মতোই তাওহিদের ক্ষেত্রে সচেতন হওয়া এবং শেরকের পথগুলি বন্ধ করে মানুষকে সঠিক তাওহিদের প্রতি তাওহিদের পথে পরিচালিত করা আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে বিষয়টি উপলব্ধি করে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুন আমরা যেন ইমানের সাথে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি তৌহিদ এর উপর প্রতিষ্ঠিত থেকে শের থেকে আমরা যেন বিরত থাকতে পারি ইসলাম গর্হিত সকল বিষয় থেকে যেন আমরা বিরত